بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু বলুন আমি আশ্রয় গ্রহণ করছি প্রভাতের পালন কর্তার তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে অন্ধকার রাত্রির অনিষ্ট থেকে যখন তা সমাগত হয় ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد গ্রন্থিতে ফুৎকার দিয়ে জাদুকারিনীদের অনিষ্ট থেকে এবং হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে